নাফি রহমাতুল্লা আলাই হতে বর্ণিত যে ইবনু উমরকে কোনো খ্রিস্টান বা ইয়াহুদি নারীর বিবাহ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আল্লাহ তালা মোমিনদের উপর মুশ্রিক নারীদের বিবাহ হারাম করে দিয়েছেন আর এর চেয়ে ভয়ানক শির কি হতে পারে যে মহিলা বলে আমার প্রভু ঈসা আলাহিসাল্লাম অথচ তিনিও আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা